চতুর্থ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সাকার নিরাকার রাত্রি প্রায় সাড়ে নয়টা শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুরদালান আলো করিয়া আছেন সম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া সুরেন্দ্র রাখাল কেদার মাস্টার রাম মনমোহন ও অন্যান্য অনেক ভক্তরা রহিয়াছেন তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন ভক্তেরাও স্ব ধামে চলিয়া যাইবেন সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন আজ কিন্তু মায়ের নাম একটিও হল না শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া বলিলেন আহা কেমন দালানের শোভা হয়েছে মা যেন আলো করে বসে আছেন এরূপ দর্শন করলে কত আনন্দ হয় ভোগের ইচ্ছা শোক এসব পালিয়ে যায় তবে নিরাকার কি দর্শন হয় না তা নয় বিষয়বুদ্ধি একটুও থাকলে হবে না ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন এ ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায় আমার আলুনি লাগে যারা গান গায় যেন মিষ্ট রস পায় না চিঁটে গুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছো আর আনন্দ পাচ্ছ যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না তাদের না আছে বাহিরে না আছে ভিতরে ঠাকুর মার নাম করিয়া গান গাহিতেছেন গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করোনা ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না গোয়ানন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করুণা তপন তনয় আমায় মন্দ কয় কি দোষে তা তো জানি না ভবানী বলিয়ে ভবে যাব চলে মনে ছিল এই বাসনা অকুল পাথারে ডুবাবি আমারে স্বপনেও তা তো জানি না অহর্নিশি সিদুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না এবার যদি মরি ও হর সুন্দরী তোর দুর্গা নাম কেউ আর লবে না আবার গাহিতেছেন বল রে বল সিদুর্গা নাম ওরে আমার আমার মন রে দুর্গা দুর্গা দুর্গা বলে পথে চলে যায় শুলো হস্তে শুলো পানি রক্ষা করেন তাই তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি সে যামিনী কখনো পুরুষ হও মা কখনো কামিনী তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব বাজন নুপুর হয়ে মা চরণে বাজিব জয় দুর্গা শ্রী দুর্গা বলে মিন হয়ে রব জলে নখে তুলে লবে শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী কৃপা করে দিও রাঙা চরণ দুখানি ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন এইবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন ও রা জুয়া অর্থাৎ ও রাখাল জুতো সব আছে না হারিয়ে গেছে ঠাকুর গাড়িতে উঠিলেন সুরেন্দ্র প্রণাম করিলেন অন্য ভক্তেরাও প্রণাম করিলেন রাস্তায় চাঁদের আলো এখনও আছে ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল